তৌফিক দান করেছেন সেজন্য আমরা আল্লাহ দরবার সুখে আদায় করি আলহামদুলিল্লাহ الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه আমাদের যে ধারাবাহিক আলোচনা রসুলের সিরাত নিয়ে রসুলের জীবনী নিয়ে মহানবী সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত এবং মহানবী সাল্লা সাল্লামকে হিজরত করার পর যে গুরুত্বপূর্ণ যে ইবাদতের জন্য আল্লাহ পাসমাতালা হুকুম দিয়েছেন সেটা হলো রাষ্ট্রীয়ভাবে দাওয়াত মহানবী সাল্লাহ ইসলাম মক্কার জীবনে ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছিলেন কিন্তু মদিনার মধ্যে গিয়ে উনি একটা রাষ্ট্র তৈরি করলেন এবং এই রাষ্ট্রকে হেফাজত করার জন্য আল্লাহ তারা আল্লাহ রসুলকে একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যখন একটা রাষ্ট্র হয়েছে ইসলামিক একটা রাষ্ট্র আপনারা জানেন প্রত্যেকটা দেশকে প্রত্যেকটা রাষ্ট্রকে হেফাজত করার জন্য প্রত্যেকটা রাষ্ট্রর সার্বভৌম রক্ষার্থে সৈনিকের দরকার সৈনিকবিহীন এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে কোনো সৈনিক নেই আছে কি না এমন কোন দেশ প্রত্যেকটা দেশেই সৈনিক থাকবেই আর্মি বিডিআরএফ প্রত্যেকটা দেশেই এই দেশকে রক্ষার জন্য শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য প্রত্যেকটা দেশে সৈন্যবাহিনী দরকার ঠিক তদ্রুপ আল্লাহ বাসমাতালা আল্লাহ রসুলকে যখন আল্লাহ রসুল মদিনার মধ্যে একটা রাষ্ট্র গঠন করলেন তখন এ রাষ্ট্রকে হেফাজত করার জন্য সৈনিকের দরকার আর কোরআনের বাসায় ওই সৈনিকদেরকে বলা হয় মুজাহিদিন কোরআনের বাসায় এবং হাদিসের বাসায় ওই সৈনিকদেরকে বলা হয় মুজাহিদ মুজাহিদদের ফাজাইল নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব এর আগে মুজাহিদ এই সৈনিকদের কিছু পরিচয় আমাদের দরকার কারণ এই আল্লাহর এই সৈনিকদের যদি আমরা পরিচয় না জানি তাহলে আমরা হয়তো বিভ্রান্তর মধ্যে পড়বো হক দল কোনটা এটা যদি আমরা না জানি আর তয়েফাতুল মানসুরা মুক্তিপ্রাপ্য মুক্তিপ্রাপ্য দর কোনটি এটা যদি আমরা না জানি আপনারা বলতে পারেন যে এখন এই দুনিয়ার মধ্যে কত দল কত মত আমরা কারটা গ্রহণ করব আসলে আমাদের গবেষণার কমতি সেই জন্য আমরা কোরআন করে দেখি না আল্লাহ সুমাতারা মুক্তিপ্রাপ্য যে দল নাজাদ প্রাপ্য দলের সুসংবাদ আল্লাহ মাতালা আমাদেরকে দিয়ে দিয়েছেন কোরআনে বলে দিয়েছেন আল্লাহ সুমাতালা সুরা মাইদার চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ মাতালা এই দলের এই হক দলের নিদর্শন আমাদেরকে বলে দিয়েছেন সুরা মাইদার চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ সুমাতালা বলেন يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه أذلة أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم আমাদের চিন্তার কোনো বিষয় নয় আমরা আল্লাহ পাসবাদ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে মুক্তিপ্রাপ্য দল নাজাদ প্রাপ্য দল সিঁড়ি কোনটা তাদের পরিচয় বা কি আল্লাহ বাসমাদা আমাদেরকে সোনা মাহিদা চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ বাসমাদা আমাদেরকে জেনে দিয়েছেন কোন দল হক আমরা তাদের পরিচয়টা কি আমরা দেখলে ওদেরকে চিনতে পারবো ওনারা হক দল নির্দিলে আমরা বলতে পারবো কোরআন বা হাদিসের অনুযায়ী আমরা বলতে পারবো এই দলটি এরা হলো হক আল্লাহ বাসমাতালা কোরআনে কারিমে তাদের পাঁচটি গুণ আল্লাহ বাসমাতালা কোরআনে বর্ণনা করে হয়েছে তাদের গুণ হলো পাঁচটি নাজাদ প্রাপ্য দলের গুণ হলো পাঁচটি গুণ এক নম্বর কি আল্লাহ বাসমাতালা বলেন আমরা কোরআনে অর্থটা আগে জেনে নিই আল্লাহ বাসমাতা বলেন يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه হে ইমানদাররা তোমাদের মধ্যে যে ব্যক্তি দিন থেকে ইসলাম থেকে বিচ্যুত হবে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ আল্লাহ রসুলকে বলে গিয়ে সে নিজের মতো চলবে দিনকে বলে গিয়ে সে নিজের মতো চলবে আল্লাহ বলেন আল্লাহ মাতালা অচিরেই তোমাদেরকে বাদ দিয়ে অচিরে এমন একটা দল নিয়ে আসবেন তোমাদেরকে বাদ দিয়ে অচিরে এমন একটা দলের আবির্ভাব করাবেন তাদের বৈশিষ্ট্য কি আল্লাহ পাসমা দ্বারা কত নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেন তাহারা আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন সুবাহান আল্লাহ আমরা যদি আল্লাহর এই সৈনিকদেরকে না চিনি কোন আনের বাসায় তাহলে আমরা সত্যিকারের সৈনিকদেরকে আমরা চিনব না কোনটা আল্লাহর সৈনিক আর কোনটা তগুদের সৈনিক এটা আমরা কখনোই বুঝবো না আল্লাহ তারা এক নম্বর যে মুক্তিপ্রাপ্য দলের প্রথম নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো তারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন সুবাহ তা আল্লাহকে সবাই চাইতে বেশি নিজের চাইতে নিজের আত্মীয় স্বজন পিতা মাতা সবকিছু চাইতে তারা আল্লাহকে ভালোবাসবে তাদেরকে যদি যখন বলা হয় যে তোমরা প্রত্যেক মনে মনে যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো পাহারা দাও তখন তারা তারা পাহারা দিতে পারবে না কারণ তারা আল্লাহর সৈনিক তারা বলবে না আল্লাহ আমাকে আমাদেরকে মূর্তিকে ভাঙার জন্য পাঠিয়েছে তাদের ইমানে বাধা দিবে তখন সে বলবে এই চাকরি আমার দরকার নেই আমি সবাই চাইতে বেশি আল্লাহকে ভালোবাসি এই মূর্তিকে হেফাজত করার জন্য যদি আমি যাই আমার ইমান চলে যাবে আমি আল্লাহকে ভালোবাসি দরকার হলে আজকের দিন থেকে আমার চাকরি চলে যাক তবু আমি মূর্তিকে পার দিতে পারবো না তাদেরকে যখন বলা হয় তোমরা তোমরা সবাইকে নামাজ কালাম বাদ দিয়ে তোমরা ডিউটি করো তখন তারা বলে না যখন আজান দেওয়া হবে তখন আমি আল্লাহর মহব্বতে ছুটে যাব মসজিদে আমার যদি চাকরি চলে যায় আমি আল্লাহর সৈনিক তখন তারা এই আল্লাহকে সবাইয়ের উপর মহব্বত করা আল্লাহর ইবাদত করা রসুলের তরিকায় তাদের প্রথম নম্বর বৈশিষ্ট্য তারা আল্লাহকে ভালোবাসবে সবাই চাইতে সবার চাইতে এক নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর মুক্তিপ্রাপ্য নাজাদ প্রাপ্ত দলের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হল তাহারা মুসলমানদের ব্যাপারে মুমিনদের ব্যাপারে তারা নমনীয় তারা কোমল হৃদয় এক মুসলমান ভাই এক মুসলমান ভাইকে দেখলে তারা তাদের অন্তর জুড়াই যায় তারা মোহাম্মতের সাথে হাসি খুশি তারা কথা বলে তারা নিজেদের মধ্যে মারামারি করে না তারা মুসলমান মুসলমানের সাথে মারামারি করে না কাটাকাটি করে না আল্লাহ বাসমাদা তাদের দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্য বর্ণনা করেন তাদের মুসলমানদের ব্যাপারে তারা নমনীয় কোমল ও সৈনিক আল্লাহ সৈনিকেরা মুসলমানদেরকে নির্দিদায় মারতে পারে না নির্দিদায় সরকারের কথা শুনে তারা নির্দিদায় মারতে পারে না তাদের অন্তর বাধা দেয় কারণ তারা মুসলমানদের ব্যাপারে তারা নমনীয় তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ তারা বর্ণনা করেন তাদের তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো তারা মুমিনদের ব্যাপারে নমনীয় কিন্তু কিন্তু তারা কাফেরদের ব্যাপারে খুবই কঠোর তারা কাফেরদের ব্যাপারে তারা খুবই কঠোর তারা যখন শুনে লক্ষ লক্ষ মাইল দূরে ফিলিস্তিনের মা বন্ধুর উপর যখন ইহুদিরা যখন যখন গুলি চালায় তাদের লক্ষ লক্ষ দূরে বাংলাদেশের জমিনে বসে তাদের কেঁপে উঠে ওই মা বোনদের জন্য তারা দোয়া করতে থাকে আল্লাহর কাছে তাদের অন্তরকে উঠে তাদের কাফেরদের ব্যাপারে তারা খুবই কঠোর কিন্তু তারা মুমিনদের ব্যাপারে খুবই নমনীয় মুমিনদের ব্যাপারে নমনীয় কিন্তু কাফেরদের ব্যাপারে তারা খুবই কঠোর এক নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো তারা সবাই চাইছে আল্লাহকে বেশি ভালোবাসবে মুক্তিপ্রাপ্য যে নাজাদ প্রাপ্ত যে দলের বৈশিষ্ট্য তারা এক নাম্বার আল্লাহকে সবাই চাইতে বেশি ভালোবাসবেন দ্বিতীয় নম্বর তারা মুমিনদেরকে মুমিনদের ব্যাপারে তারা খুবই নমনীয় এবং তৃতীয় নম্বর তাহারা কাফেরদের ব্যাপারে খুবই কঠোর চার নম্বর তাদের বৈশিষ্ট্য يجاهدون في سبيل الله চার নম্বর তাদের গুণ তারা আল্লাহ রাস্তায় তারা আল্লাহর রাস্তায় জেহাদ করবেন সুবাহান তাদের চার নম্বর যে বৈশিষ্ট্য তারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েম করার জন্য তারা যুদ্ধ করবে লড়াই করবে কাফের মুনাফেকদের সাথে সর্বশেষ যে যে বৈশিষ্ট্য সেটা হলো ولا يخافون لومة لائم পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য তারা কোন নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করবে না কোন নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করবে না তারা আল্লাহর ইবাদত করতে আল্লাহর হুকুম আহাকা মানতে কোন নিন্দুকের নিন্দা কে কি বলল কে কি বলল এটা আমার দেখার কোনো দরকার নাই মুজাহিদিন একরামকে সমস্ত কাফের মুনাফিকরা কি বলল জঙ্গি বললো না মাওবাদী বলল না গিরিলা বলল তাদের এইগুলো দেখে কোনো তারা কোনো কর্ণপাত করবে না এই কথাগুলোর কোনো পাত্তাই দিবে না তারা তাদের কাজ করবে আর মুনাফিকরা তারা মুনাফিকের কাজ করবে এই মুজাহিদিন একরাম এবং আল্লাহর এই সৈনিকেরা এই পাঁচটি জিনিস যদি থাকে তাহলে আমরা মনে করবো ইনি হলো মুক্তি প্রাপ্য নাজাদ প্রাপ্য সঠিক দলের অনুসারী এই পাঁচটি মুক্তিপ্রাপ্য দল দলের যে বৈশিষ্ট্য আল্লাহ বাসমাতালা সুরা মাইদার চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বাসমাতা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাদের এক নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো তারা সকলে সবাই চাইতে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবেন দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্য তারা মুসলমানদের ব্যাপারে তারা নমনীয় তারা মুসলমানে মুসলমানে মারামারি করবে না ঝগড়াঝাটি করবে না তৃতীয় নম্বর তাদের বৈশিষ্ট্য সেটা হলো তারা কাফেরদের ব্যাপারে খুবই কঠোর চাই নাম্বার যে বৈশিষ্ট্য তারা আল্লাহ রাস্তা আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামিক শাসন কায়েম করার জন্য তারা আল্লাহ রাস্তায় জেহাদ করবে পাঁচ নাম্বার এই আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে তারা কাহারো কোন নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করবে না কোন নিন্দুকের নিন্দাকে তারা বয় করবে না এরা হলো আল্লাহর সৈনিক এই আল্লাহর সৈনিকের এই আল্লাহ বাসমালা আমাদেরকে বৈশিষ্ট্য জানিয়ে দিয়েছেন তাহলে আজকে আজকের দিনে আমাদেরকে হক দল চিনান আমাদের জন্য খুবই সহজ এই পাঁচটি গুণ যাদের কাছে থাকবে তারা হলো আল্লাহর সৈনিক তারা কোনো তগুতের সৈনিক নয় আল্লাহর সৈনিক তাহারা আল্লাহর দল তাহারা আল্লাহ পাসুমা তারা কোরআনে করিমে আরেকটা দলের কথা বর্ণনা করেছেন যেটা অনেক দিন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 জন্য তার হুকুমের জন্য তারা পাবন্দি করত সুলেমান আসলাম যে হুকুম করত সমস্ত জিন মানুষ সমস্ত পশু পাখি ওনার এই হুকুম পালন করার জন্য তারা সঙ্গে সঙ্গে তারা অধীর আগ্রহের সাথে তারা দণ্ডায় মানে থাকত আল্লাহ তারা সুলমান আলাইসলামের এই সৈনিকদের কথা বলতে গিয়ে মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আরেকটা সৈনিকের কথা বললেন যে সৈনিক হলো ক্ষুদ্র আকৃতি যে সৈনিক মানুষের মতো তাহারা জামাতবদ্ধ থাকে এক এক আমিরের অধীনে থাকে তারা পৃথক পৃথক থাকে না তারা নিজেদের মধ্যে মানামারি করে না তারা নিজেদের মধ্যে কমল কিন্তু শত্রুদের ব্যাপারে তারা খুবই কঠোর তারা আমিরের ব্যাপারে তারা খুবই নমনীয় আল্লাহ তারা মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যে মানুষেরা কিরকম সৈনিক হওয়া দরকার আল্লাহ তারা ছোট্ট একটা প্রাণী দিয়ে আল্লাহ এই মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন ওই প্রাণীটির নাম কি আপনারা জানেন ওই প্রাণীটির নাম সেটা হলো পিঁপড়া এমন একটি দ্বারা উপমা দিলেন মানব জাতিকে যে এই প্রাণীটা খুব ছোট্ট কিন্তু তারা দলবদ্ধ থাকার কারণে তারা এক আমিরের আনুগত্য করার কারণে তারা অসাধ্যকে তারা সাধ্য করে সুবাহান তারা অসাধ্যকে তারা সাধ্য করতে পারে কারণ হলো তারা এক আমিরের হুকুম আমির যেটা বলবে সেটাই তারা করবে আল্লাহ বলেন حتى إذا أتوا على واد النمل قالت قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون সুলাইমান এবং তার যখন লস্কররা যখন পাড়ি দিলেন একটা একটা মরুভূমির মধ্যে নিচে ছিল এই পিঁপড়ের দলেরা পিঁপড়ের দলেরা যখন সুলাইমান আসলাম এই বাহিনীকে দেখলো তখন পিঁপড়ের যে প্রধান যে কমান্ডার ছিল সে বলতে লাগলো কলাত নামলা এই পিঁপড়ে রানী বলল হে পিঁপড়ে দলেরা হে আমার সৈনিকেরা তোমরা ঘরের মধ্যে তাড়াতাড়ি চলে যাও তোমরা ঘরের মধ্যে খুব তাড়াতাড়ি ভাবে তোমরা ঢুকে যাও কেন لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون কেননা সুলামান এবং সুলামানের যে লস্কর আছে সুলামান আসলামের যে সৈনিক আছে তারা অজ্ঞতা বশত তোমাদেরকে তাদের পা দিয়ে তোমাদেরকে একেবারে পিছিয়ে দিবে তারা যেন তোমাদেরকে পিছিয়ে দিতে না পারে এর আগে আগে তোমরা তোমাদের গ্রহের মধ্যে তোমরা ঢুকে যাও সুবাহান পিঁপড়ের কমান্ডার পিঁপড়েদেরকে কিভাবে তারা একটা কমান্ডের মধ্যে রাখতেছেন দেখেন এটা মানব জাতির জন্য একটা আশ্চর্য একটা জিনিস যে পিঁপড়া পিঁপড়ে তাদের আমিরবিহীন এক পাও এদিক এদিক যায় না কিন্তু আমরা মানুষেরা নাই কোনো আমির নাই কোন আমির আল্লাহ রসুলাম বলেন তোমাদের মধ্যে যদি কোনো সফরের মধ্যে যদি তিনজন ব্যক্তি থাকে ওই তিনজনের মধ্যে একজনকে আমির বানাতে হবে আমিরবিহীন মুসলমানরা থাকতে পারবে না কোন আমিরবিহীন কোন মুসলমান থাকতে পারবে না আজকে মুসলমানরা দলে দলে বিভক্ত যদি আমরা পিঁপড়ের মতো যদি একতাবদ্ধ থাকি তাহলে আমরা পৃথিবীর মধ্যে সফল কাম হতে পারবো সুলামান আলাইসালাম যখন পিঁপড়ের এ কথা শুনলেন কারণ সুলামান আসলাম এমন এক বাদশাহ যিনি পিঁপড়ের কথা বুঝত যিনি গরুর কথা বুঝত যিনি সমস্ত প্রাণীর কথা যে যিনি বুঝলেন সেটা হল সুলামান আলাইসালাম এই পিঁপড়ের এ কথা বাতাস সুলামান আলাইসালামের কানের মধ্যে নিয়ে গিয়ে দিলেন এবং সুলামান আসলাম হাসলেন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করলেন সুলাম আসলাম হাসলেন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং সুলামান আলাই সালাতাম দেখেন এই পিঁপড়ের একটা উপদেশের কারণে আল্লাহ তালা এই পিঁপড়ের কারণে একটা সুরা নাজুল করে দিয়েছেন সুরাতুন নামল সেটা হলো পিঁপড়া সুরা এই সুরার নাম হলো সুরাতুন নামল মানে পিঁপড়ার সুরা তাহলে পিঁপড়ার কথা পিঁপড়ের উপদেশ আমাদের জন্য খুবই কল্যাণময় সেজন্য আল্লাহ সুমাতালা ওনার জন্য একটা সুর একটা সুরা নাজুর করে দিয়েছেন আমাদের জন্য সুলামান আলাহাম ওই পিঁপড়ের কথা যখন শুনলেন ওই পিঁপড়েকে তার দরবারে ডাকালেন সুলামান ইসলাম পিঁপড়ে হাজির হলো পিঁপড়ের বাদশাকে বললেন হে পিঁপড়ে তুমি কি জানো না আমি একজন নবী এবং ন্যায় পরায়ণ একজন বাদশাহ তুমি কেন এই কথা বললে যে আমার সৈন্যরা তোমা তোমাদেরকে পায়ে পেশে দিবে তুমি এই কথা কেন বলতে পারলে তুমি কি জানো না আমি একজন আল্লাহ রসুল আমি কোন একটা ছোট পিঁপড়ের উপর আমি নির্যাতন জুলুম করতে পারি না তুমি কি এটা জানো না পিঁপড়ে সুলাইমান এই কথা শুনে বাসাকে বললেন বাসা সুলাইমান আপনি আমার কথা ভুল বুঝবেন না আপনি হয়তো এই কথা আপনি হয়তো শুনেন নাই আমি এ কথা বললাম যে তারা অজ্ঞতা বশত তারা না জেনে তারা আমাদেরকে পিছিয়ে দিবে পায়ে বাসা সুলাইমান আপনি হয়তো মনে করেছেন যে আমি বলেছি পায়ে পিছিয়ে দিবে আমি কথা বলি নাই আপনারা এবং আপনি এবং আপনার সোনারা আমাদেরকে পায়ে পিছিয়ে দিবে আমার উদ্দেশ্য এটা ছিল না আমার উদ্দেশ্য ছিল আল্লাহ আপনাকে যে দন দিয়েছে যে বাসাই দান করেছে আপনাকে যে আল্লাহ রসমাতা নিয়ামত দিয়েছে যে নিয়ামত কেমত পর্যন্ত কাউকে দেয়নি এবং দেবও না কেমত পর্যন্ত সুলামান বাদশার মতন নিয়ামত এত লস্কর এত সৈনিক কাউকে দেয়নি এবং দেবও না পিঁপড়ে বলে বাসা সুলাইমান আমার উদ্দেশ্য ছিল যে আল্লাহ সুবাহ আপনাকে যে নিয়ামত দিয়েছে আপনার কথা সবাই শুনতো যখন আপনাকে আমার এই সৈনিকেরা পিঁপড়ের সৈনিকরা যখন দেখত তখন আপনাকে দেখে আপনার নিয়ামত দেখে আমাদেরকে যে নিয়ামত দিয়েছে আল্লাহ মাতালায় পিঁপড়েকে যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামত আমরা ভুলে যাব ওই নিয়ামতকে আমরা খুবই তুচ্ছ মনে হবে আমাদের সেজন্য আমি বলেছি তাদেরকে ঘরের মধ্যে ঢুকে যেতে আরেকটা বিষয় আরেকটা কারণ হলো যখন তারা আপনাকে দেখত তখন তারা যে আল্লাহর জিকির আল্লাহ জিকির করতেছিলেন তাহারা তখন আপনাকে দেখার সাথে সাথে তারা আল্লাহ জিকির বলে গিয়ে আপনার দিকে শুধু তাকিয়ে থাকবে সেজন্য তাদের অন্তরকে হেফাজত করার জন্য আমি বলেছি তাদেরকে ঘরের মধ্যে ঢুকে যেতে এখানে আল্লাহ আমি যে বলেছি যে তাদেরকে সুলাইমান এমন তার লস্কর পিছিয়ে দিবে এখান থেকে জীবনকে পিছিয়ে দিবে এটা আমার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল অন্তরকে পিছিয়ে দেওয়া অন্তরকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল আপনার নিয়ামত দেখে আমার সৈন্যরা হয়তো আল্লাহ নাফুন মানি করবে সেজন্য আমি আমার সৈন্যদেরকে বলেছি তোমরা তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে যাও সুলামান আসলাম পিঁপড়ে বাদশার এই কথা শুনে অবাক হয়ে গেলেন বাদশাহ সুলাইমান যিনি সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে বাদশাহ বাদশাহ সুলাইমান পিঁপড়েকে বললেন হে আমার পিঁপড়ে তুমি আমাকে একটু নসিহাত করুন তোমার কথা তো একটা অসাধারণ কথা আমাকে কিছু নসিহত করো সর্বশ্রেষ্ঠ বাদশাহ সুলাইমান একজন পিঁপড়ের কাছে নসিহত চাইতেছেন সুবাহান দিয়ে একজন পিঁপড়ে ছোট্ট একটা প্রাণীর কাছে নসিহত চাইতেছেন বাদশাহ সুলাইমান সুলাইমান বললেন আমাকে কিছু নসিহত করুন হে পিঁপড়া পিঁপড়ে বললেন বাদশাহ সুলাইমান আপনার আব্বার নাম কি জানেন সুলাইমান বলল আমার আব্বার নাম হলো দাউদ আলহিসাম পিঁপড়ে বলল আপনার আব্বার নাম দাউদ কি জন্য রাখলেন সেটা কি আপনি জানেন সুলাইমান বাদশাহ বললেন না পিঁপড়ে বললেন দাউদ দাউদ মানে হলো দাওয়া অর্থাৎ আরোগ্য ওষুধ দাউদ মানে হলো ওষুধ আপনার আব্বা ছিলেন অন্তরের ওষুধ আপনার আব্বা ছিলেন অন্তরের ঔষধ সেজন্য আপনার আব্বার নাম রাখা হয়েছে দাউদ হে সুলাইমান বাদশাহ আপনি কি জানেন আপনার নাম সুলাইমান কি জন্য রাখা হয়েছে সুলাইমান বাদশাহ বললেন না পিঁপড়ে বলল সুলাইমান এই জন্য রাখা হয়েছে যে আপনি হলেন সালিমুল কলবি ওয়ান নাফসি আপনি হলেন নিরাপত্তা অন্তরের নিরাপত্তা এবং জানের এবং অন্তরের নিরাপত্তা জান এবং অন্তরে নিরাপত্তা দানকারী সেজন্য আপনার নাম রাখা হয়েছে সুলাইমান কেননা আপনি আপনার শাসন দ্বারা আপনি আপনার শূন্য দ্বারা পৃথিবী থেকে শিখ কুফুরকে আপনি উৎখাত করবেন এটার দ্বারা মানুষের অন্তর কে হেফাজত করবেন আর চলো আল্লাহর বিধিবিধান সারা পৃথিবীর মধ্যে আপনি কায়েম করে মানুষের জীবনে নিরাপদ আপনি দিবেন সেজন্য আপনার নাম রাখা হয়েছে সুলাইমান সর্বশেষ পিঁপড়ে নসিদ করেছেন হে সুলাইমান আপনি কি জানেন আপনার অধীনে সমস্ত বাতাসকে আপনার অধীনে করে দিয়ে হয়েছে বাতাস আপনার কথা শুনে এটা কি জন্য আপনি কি জানেন সুলাইমান বাদশাহ বললেন না পিঁপড়ে বললেন দেখেন এই জন্যই যে আল্লাহ বাসুমাদালা বাতাসকে আপনার অধীন করে দিয়েছে যে পৃথিবীর সব কিছু হলো বাতাসের মতো পৃথিবীর সব কিছু হলো হাওয়ার মতো না এখন আছে এখন নাই এখন আছে এখন নাই সব কিছু হলো হাওয়াই বাতাস চিরস্থায়ী নয় বাতাস যেরকম চিরস্থায়ী নয় সবকিছু বাতাসের মতন যে ব্যক্তি এই দুনিয়ার পিছিয়ে ছুটে সে যেন বাতাসের পিছনে ছুটলো যে ব্যক্তি দুনিয়ার পিছনে ছুটলো দুনিয়া দ্বন্দ্বরতের পিছনে নারী বাড়ি গাড়ির পিছনে সেই জন্য একটা বাতাসের পিছনে ছুটলো এখন আছে এখন থাকবে না পরিশেষে সে আক্ষেপ করতে থাকবে কেমতের দিন গিয়ে আল্লাহ বাসমান আমাদেরকে এই পিঁপড়ের উপদেশ পিঁপড়ের উপদেশ আল্লাহ বাসমান আমাদেরকে উপলব্ধি করা তৌফিক দান করুক আমিন আল্লাহ বাসমাদা আমাদেরকে সবাইকে হাদিসের কথা অনুযায়ী আমল করার তুফিক দান করুক আমি সুবাহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক যারা সুন্নাহ আদায় করি নাই যারা সুন্নাহ আদায় করি নাই